চলো চলো চলো ভাই বাহাদুর বাহাদুরপুরে যাই হাজি শরিয়াতুল্লার খানকায় চলো চলো চলো ভাই বাহাদুর বাহাদুরপুরে যাই হাজি তুল্লার খানকায় চলো চলো চলো ভাই বাহাদুর বাহাদুরপুরে যাই হাজি তুল্লার খানকায় কান গায়ে পরে চোখ ভরে যায় সেরেক শেরেক বেদাতের নেই কোনো ঠাই খানকায় পরে চোখ ভরে যায় সেরেক শেরেক বেদাতের নেই কোনো ঠাই চলো চলো চলো ভাই বাহাদুর পুরে যাই আজি তুল্লার খানকা স্বপ্ন ছিল খুরান নিয়ে ফরায়ে জি ছিল বাসনা সুশীল সমাজ গর্ব মোরা দুদু মিয়ার ছিল এই কামনা স্বপ্ন ছিল কোরআন নিয়ে ফরায়েজি ছিল বাসনা সুশীল সমাজ গর্ব মোরা দুদু মিয়ার ছিল এই কামনা স্বপ্ন ছিল কোরআন নিয়ে ফরায়েজি ছিল বাসনা সুশীল সমাজ গর্ব মোরা দুদু আর ছিল এই কামনা আজ এই জমিনে কলুষিত সমাজে আজ এই জমিনে কলুষিত সমাজে আজ এই জমিনে কলুষিত সমাজে সত্যের জয় গান গায় হাসান সাহেবের খানকায় চলো চলো চলো ভাই বাহাদুরপুরে যাই আজি তুল্লার খানকায় চলো চলো চলো ভাই বাহাদুরপুরে যাই আজি তুল্লার খানকায় হাসান সাহেবের খানকায় মনোহর বলি শুনে স্মৃতির পাতা খুলে পেয়েছে খুঁজে ইতিহাস মাজুলুম জনতার দিতে সব অধিকার গড়ে তুলেছিল তারা সংগ্রাম মনোহর বুলি শুনে স্মৃতির পাতা খুলে পেয়েছি খুঁজে ইতিহাস মাজুলুম জনতার দিতে সব অধিকার গড়ে তুলেছিল তারা সংগ্রাম মনোহর বুলি শুনে স্মৃতির পাতা খুলে পেয়েছি খুঁজে ইতিহাস মাজলুম জনতার দিতে সব অধিকার গড়ে তুলেছিল তারা সংগ্রাম কালেমার পতাকা রাখতে উঁচু বাতিলের কাছে শির করেনি নিচু কালেমার পতাকা রাখতে উঁচু বাতিলের কাছে শির করেনি নিচু কালেমা পতাকা রাখতে উঁচু বাতিলের কাছে শির করেনি নিচু আল্লাহু আকবার বলে বলে এসো মুমিন দলে দলে আল্লাহু আকবার বলে বলে এসো মুমিন দলে দলে হাসান সাহেবের খানকায় চলো চলো চলো ভাই বাহাদুরপুরে যাই আজি শরিয়াতুল্লার খানকা চলো চলো চলো ভাই বাহাদুরপুরে যাই আজি শরিয়াতুল্লার খানকা খানকায় পরে চোখ ভরে যায় এই বুক সে দাঁতের নেই কোনো ঠায় খানকায় পরে চোখ ভরে যায় বুক শেরেক বেদাতের নেই কোনো ঠাই হাসান সাহেবের খানকায় শরিয়াতুল্লার খানকায় হাসান সাহেবের খানকায়